الأنهار ويجعل لك قصورا কল্যাণময় তিনি যিনি ইচ্ছা করলে আপনাকে তদপেক্ষা উত্তম বস্তু দিতে পারেন বাগবাগিচা যার তলদেশে নহর প্রবাহিত হয় এবং দিতে পারেন আপনাকে প্রাসাদসমূহ বরং তারা কিয়ামতকে অস্বীকার করে এবং যে কিয়ামতকে অস্বীকার করে আমি তার জন্য অগ্নি প্রস্তুত করেছি إذا رأتهم من مكان بعيد سمعوا لها تغيظا وزفيرا অগ্নি যখন দূর থেকে তাদেরকে দেখবে তখন তারা শুনতে পাবে তার গর্জন ও চিৎকার وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا যখন এক শিকলে তাদেরকে বাঁধা অবস্থায় জাহান নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে لا تدعوا اليوم ثبورا واحدا وادعوا ثبورا كثيرا বলা হবে আজ তোমরা এক মৃত্যুকে ডেকো না অনেক মৃত্যুকে ডাকো قل أذلك خير أم جنة الخلد التي وعد